আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته রব্বুল আলমিন বলেন আমি যাদেরকে কিতাব দিয়েছি আমি যাদেরকে কিতাব দান করেছি ইয়াতলুনাহু হাক্কা তেলাওয়াতিহি তারা আমার ওই কিতাবকে তালাওয়াত করে তেলাওয়াতের হক সহকারে খালি তেলাওয়াত করে না ইয়াতলুনাহু হাক্কা তেলাওয়াতিহি তারা কোরআনে কারিম তেলাওয়াত করে হাক্কা তেলাওয়াতে তেলাওয়াতের হক আদায় করে মানে যেভাবে তেলাওয়াত করা দরকার সেইভাবে তারা তেলাওয়াত করে এরা কারা আল্লাহ না হুমুল কিতাব যাদেরকে আমি কিতাব দিয়েছি কিতাব কাদেরকে দিচ্ছেন যে আমাদেরকে দিচ্ছেন আমাদেরকে নবী রাসুলদের মাধ্যমে দিচ্ছেন কিন্তু আসলে কিতাব দিচ্ছেন কাদেরকে আমাদেরকে এখানে মূলত আতাইনা হুম বলতে সাহাবাই কেরাম সাহাবাই কেরামের প্রশংসা করছেন আল্লাপাক যে যাদেরকে কিতাব দিয়েছি মানে যেই মানুষগুলা যেই ইমানদারগুলোর সামনে কিতাব নাজিল হচ্ছে এরা কি করে এরা আল্লাহর কিতাব তালাওয়াত করে হক সহকারে তালাওয়াত করে তালাওয়াতের হক যেভাবে আদায় করার সেইভাবে আদায় করে এখন তালাওয়াতের হক আদায় করে তালাওয়াত কিরকম তালাওয়াত মানে কি কোরআন তালাওয়াত মানে কি হ্যাঁ আমরা আমাদের দেশে স্বাভাবিকভাবে তালাওয়াত মানে আমরা বুঝি কোরআন পড়া কেরাআত আমরা মনে করি তালাওয়াত মানে কেরাআত এখানে আল্লাপাক বলছে যাদেরকে আমি কিতাব দান করেছি তারা ইয়াতলুনাহু হাক্কা তেলাওয়াতেহি তারা তেলাওয়াত করে তেলাওয়াতের হক আদায় করে ওমর ইবনে খাত্তাব রাদি আল্লাহ তালানহু এই ইয়াতলুনাহু হাক্কা তেলাওয়াতেহির তাফসির করেছেন এইভাবে তিনি বলছেন আসলে হক সহকারে তেলাওয়াতের অর্থ কি হক সহকারে তালাবাতের অর্থ হল ইজা মার্রা বিজিক্রিল জান্না সাআল্লাহ আল জান্নাতা আমার এটা খাত্তাব আল্লাহ তালু বলেন কোরআন তালাওয়াত কোরআনের হক সহকারে তালাওয়াত এটার অর্থ হল কোরআনের যেই জায়গা দিয়ে জান্নাতের বর্ণনা পাবে সাআল আল্লাহ আল জান্না সাথে সাথে আল্লাহর কাছে জান্নাত চাইবে মানে জান্নাতের আয়াত তালাওয়াত করতেছে তখন বলবে যে আল্লাহ আমাকে তুমি এই জান্নাত দিও আল্লাহ আমাকে জান্নাতুল ফের দাওস নসিব করিও আল্লাহর কাছে দোয়া করবে যখন জাহান নামের যখন জাহান্নামের আয়াত তালাওয়াত করবে তখন সাথে সাথে আল্লাহর কাছে বলবে আল্লাহ ইন্নি আল্লাহ মিনান্নার আজরিনি হে আল্লাহ আমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও যেখানে আজাব ও গজবের আয়াত তালাবাত করবে সেখানে আল্লাহর কাছে আজাব গজব থেকে ফানা চাইবে যেখানে আজাবে কবর সম্পর্কে আসবে সেখানে আজাবে কবর থেকে আল্লাহর কাছে ফানা চাইবে যেখানে দাজ্জালের বর্ণনা আসবে সেখানে ফেতনায় দাজ্জাল থেকে ফানা চাইবে এইভাবে বিষয়বস্তুর সাথে সঙ্গতি রেখে কোরআনে কারিম তালাওয়াত যেন আল্লাহর সাথে তার কথোপকথন হচ্ছে আল্লাহর সাথে কথা হচ্ছে মানে কিছু তালাওয়াত করবে আর যেই বিষয়ে তালাবাত করছে আল্লাহর সাথে সেই বিষয়ে কিছু কথা বলে নিবে এটার নাম হলো ইয়াতলো নাহু হাক্কা তালাওয়াতেহি কোরআনে কারিমের হক সহকারে তালাবাদ তাহলে আপনি কোথায় জান্নাতের আয়াত কোথায় জাহান্নামের আয়াত এটা যদি না বুঝেন তা আপনি হক সহকারে তালাবাত করবেন কিভাবে আপনার জন্য জান্নাতের আয়াত সমান জাহান্নামের আয়াত সমান সব সমান যেটাই শুনেন সেটাই সোহান আল্লাহ যেটা শোনেন সেটাই আলহামদুলিল্লাহ কোনটা কোথায় সোহান আল্লাহ কোথায় আলহামদুলিল্লাহ কোথায় আল্লাহ একবার এগুলাই বুঝেন না এখন কোথায় কোন জায়গা দিয়ে জান্নাতের আয়াত কোন জায়গা দিয়ে জাহান্নামের আয়াত কোন জায়গা দিয়ে আজাবুল হাসর কোন জায়গা দিয়ে আহওয়াল ইয়ামুল কেয়ামা এটাই তো বুঝেন না তাহলে কোরআন তালাওয়াত মানে কোরআন বুঝে পড়া না বুঝলে আপনি তালাওয়াত হবে না ওটা আত হবে পড়া হবে আর কোরআন না বুঝে পড়লেও আল্লাপাক কিছু সাবাব দিবেন কিন্তু সেটা তালাওয়াত হবে না তালাওয়াত হওয়ার অর্থ হলো ওইটা বুঝে বুঝে পড়া কারণ বুঝে বুঝে না পড়লে ওমর ইবনে খাতা রাজি আল্লাহ তালু যে ব্যাখ্যা দিলেন এই ব্যাখ্যা অনুযায়ী তো আপনার তালাওয়াত হবে না কারণ আপনি জান্নাতের আয়াতে কিভাবে জান্নাত চাইবেন জাহান্নামের আয়াতে কিভাবে জাহান্নাম থেকে বানা চাইবেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালান হুমা যাকে বলা হয় রইসুল মুপাসরিন তিনি ইয়াতলুনাহু হাক্কা তালাওয়াতির ব্যাখ্যা দিয়েছেন এইভাবে তিনি বলছেন যে ইয়াতলুনাহু হাক্কা তালাওয়াতিহি এর অর্থ হলো ইয়াত্তাবিউনাহু হাক্কা ইত্তেবাইহি অর্থাৎ কোরআনকে যেভাবে এত্তেবা করা দরকার ঠিক সেইভাবে এত্তেবা করে কোরআনের অনুসরণ কোরআনের এত্তেবার নাম হলো তালাওয়াত আবদুল্লাহ ইবনা আব্বাস আনুমা সুন্দর একটা দলিল দিচ্ছেন এটা স্বপক্ষে তিনি সৌরা আশামস সৌরা আশামসের আয়াত তালাবাত করে বলছেন ওয়াল কামারে ইজা তালাহা ইজা তালাহা বলছেন ওই সাদের শপথ সাদের কসম যেই সাদ সূর্যের তালাওয়াত করে ওয়াল কামারে ইজা তালাহা ওই সাঁদের কসম যেই সাঁত তালা তালাওয়াত করে হা সূর্য শামস মানে সূর্য যে সূর্যের যেটা তালাওয়াত করে কামার মানে পূর্ণিমার চাঁদ কামার মানে মানে পরিপূর্ণ চাঁদ তাহলে এই আবদুল্লাবিন আব্বাস রাজা বলছেন যে তালাওয়াত অর্থ কি এখানেই আছে যে সাঁত সূর্যের তালাবাত করে সূর্যের তালাবাত করে মানে কি অনুসরণ করে আহা মানে সূর্যের অনুসরণ করে সূর্য ডুবে সাঁদ উঠে মানে সূর্য ডুবে গেল এর অনুগামী হলো এর অনুসারী হলো চাঁদ এবং পূর্ণিমার সাঁত দেখবেন যেদিন সূর্য ডুবে সাথে সাথে উঠে যায় সাথে সাথে উঠে যায় না হ্যাঁ, সেদিন আর দেরি করে না তাহলে তেলাওয়াত মানে হলো এত্তেবাহ অনুসরণ করা কোরআন তালাবাত করা মানে কোরআনের এত্তেবা করা তাই আল্লাহ পাক বলছেন আল্লাহ তাই না হোমল কিতাব আমি যাদেরকে কিতাব দিয়েছি যে সাহাবিদেরকে কিতাব দিয়েছি এরা কোরআনে কারিমের যেভাবে এত্তেবা করা দরকার অনুসরণ করা দরকার সেইভাবেই তারা কোরআনকে এত্তেবা করে এজন্য আমাদের আমলগুলা ইমানগুলা সবগুলাকে কার সাথে মিলাইতে হবে সাহাবাই কেরামের সাথে আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি সভ্যতা সব মিলাইতে হবে কার সাথে সাহাবাই কেরামের সাথে এই জন্য আল্লাহ বলছে ফাইন আমানু বিমিসলিমা আমান তুমবিহি ফাকাদিহ তাদাও হে সাহাবিরা যদি তোমাদের মতো ইমান তারা আনে তাহলেই তারা হেদায়েত পাবে সাহাবিদের মতো ইমান যদি আনে লোকেরা তাহলে আল্লাহ বলছেন ফাকাদিহ তাদাও তারা হেদায়েত পাবে